হচ্ছে দাঁড়ি মারাওয়ালা তুকসেরুল বিজান আল্লাহ রবুল্লা আলমিন ইনসাফের হুকুম করেছেন আর অবিচার করতে নিষেধ করেছেন বা হারাম করেছেন আমাদের ধারাবাহিক আলোচনা গোলগুল মারামে আমরা শেষের দিকে এখন আর কয়েকটি পর্ব গুরুত্বপূর্ণ আছে ইনশাআল্লাহ এই বছর ইনশা আল্লাহ তালা আমাদের বলগুলো মারাম শেষ হবে পর্ব হচ্ছে আমাদের বিচার সম্পর্কে কাদা ফায়সালা করা সেটা যে স্তরের বিচার হোক না কেন সে ঘরোয়া বিচার হোক সামাজিক বিচার হোক আর রাষ্ট্রীয় বিচার হোক হাদিস নম্বর বারোশো দশ আজকে সফর মাসের বারো তারিখ মোতাব চোদ্দশো একচল্লিশ হিজড়ি মোতাবেক হচ্ছে এগারোই অক্টোবর দুই মাত্র কয়েকটি হাদিস রয়েছে ইনশাআল্লাহ তালা আজকে আমরা সেরে দুই অধ্যায় প্রথম হাদিস আয়েশা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন যে সামিয়ত রসুল আল্লাহ সাল্লাহ আলিয়াকুল আমি রসুল উল্লাহামকে বলতে শুনেছি ইউদ আবিল কাজিল আদিল ইয়ামাল কেয়ামাহ ন্যায়পরায়ণ বিচারককে কেয়ামতের দিনে ডাকা হবে হাসর মাঠে আল্লাহ ন্যায়পরায়ণ বিচারককে ডাকবেন জি তাকে ডেকে যেটা করবেন সেটা শুনলে অবাক হবেন যদি জালেম বিচারক হয় তাহলে তার কি দুর্দশা হবে সেই দিন ইউদ আবিল কাজী আল আদিল সুবিচারকারী নাই বিচারকারী কাজী বিচারককে ডাকা হবে কেমতের দিনে আল্লাহর সামনে ফয়াল কামিন সিদ্ধাতিল হিসাব অতপর সে সম্মুখীন হবে কঠিন হিসাবের কঠিন হিসাবে সম্মুখীন হবে যতগুলি বিচার করেছে সুফহান আল্লাহ সমাজে যারা সমাজপতি আমাদের দেশের মন্ডল মাতবর তারা যে বিচারগুলি করে সবকে আল্লাহ হাজির করবে পরিবারের ক্ষেত্রে বাপ মা ছেলে মেয়েদের ক্ষেত্রে বিচার করতে গিয়ে অবিচার করে কাউকে দেয় কাউকে দেয় না কাউকে কম দেয় কাউকে বেশি দেয় মেয়েদেরকে বঞ্চিত করে এর বিচার হবে জি হ্যাঁ যদি যে ইনসাফ করেছে তাকে ডেকে আল্লাহ যদি হিসাব নেন রাষ্ট্রীয় বিচার তো আছেই রাষ্ট্রীয় বিচারে কত বড় বড় বিচার করছে যেখানে মানুষের হায়াত মতের বিষয় কারো মৃত্যুদণ্ড হওয়া উচিত সেটা হালকা করে দিলাম কারো মৃত্যুদণ্ড নাই তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল হ্যাঁ কেউ নির্দোষী একদিনও জেল জেল খাটার শাস্তির যোগ্য না সে নির্দোষী মানুষ থাকে জেলে ২০ বছর পচিয়ে তারপরে শেষখানে ভারত বাংলাদেশ পাকিস্তানের অবস্থা এটা বিশ বছর পরে ফায়সালা হলো যে না নির্দোষী খালাস ২০ বছর যৌবনকালে ঢুকেছিল জেলে আর দাড়ি সব সাদা হয়ে বৃদ্ধ হয়ে জেলখানা থেকে বেরোচ্ছে এগুলো দেখেছেন আশা করি সোশ্যাল মিডিয়াতে আহ যদি নাই বিচারককে ডেকে তাকে জিজ্ঞাসা যখন করা শুরু হবে মিন সিদ্ধাতিল হিসাব তখন সম্মুখীন হবে কঠিন হিসাবে তাহলে যে অবিচার করেছে জুল অত্যাচার করেছে তার কি অবস্থা হবে যখন কঠিন হিসাব দেখবে নাই পরায়ণ কাজী বিচারক জজ মায়াতামান্না তখন সে আকাঙ্ক্ষা করবে আকাঙ্ক্ষা করবে হাই হাই হাই করবে তামান্না আকাঙ্ক্ষা করবে কি আন্নাহু লামি অমরেহি সারা জীবনে দুইজনের মাঝে যদি জীবনে কোনো বিচার না করতেন তাহলে তার জন্য কল্যাণকর হইত হাই কেন আমি এই দুটো মানুষের মাঝে একটা বিচারে কেন শরিক হয়েছিলাম একটা বিচার কেন করেছিল একটি বিচারও যদি না থাকতাম আমি কারো বিচার সালিস না করতাম কারো ক্ষেত্রে যদি আমি ফায়সালা না শুনাইতাম তো এটা আমার জন্য কল্যাণকর হইত তাহলে কঠোর কত কঠিন বা কঠোর শাস্তির সম্মুখীন হবে আর কত কঠিন শক্ত হিসাবে সম্মুখীন হবে চিন্তা করেন নবী করিম বলছেন মিন সিদ্দাতিল হিসাব ফায়াল কামিন সিদ্দাতিল হিসাব কঠিন হিসাবের সম্মুখীন হবে আল্লাহ অত সোজা বিষয় নয় সুতরাং যারা পরিবারের দায়িত্বশীল তাদেরকে আল্লাহকে ভয় করা উচিত তারা সমাজের দায়িত্বশীল তাদেরকে আল্লাহকে ভয় করা উচিত যারা আদালতের দায়িত্বশীল হ্যাঁ, জজ হাকিম কাজী তাদেরকে আল্লাহকে ভয় করা উচিত ফরজ যারা দেশের শাসন ক্ষমতায় রয়েছে তারা সবচেয়ে বড় বিচারক কারণ আদালতের বিচার তাদের পরামর্শ নিয়ে হচ্ছে আদালত তাদের আন্ডারে সুতরাং সবচেয়ে বড় নেতৃত্বে বিচার বিভাগে তারাই রয়েছে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা রয়েছে সুতরাং আল্লাহকে ভয় করা উচিত না হলে ফেসে যাবে আল্লাহ আকবর রাহ ইবন হেব্বান এই হাদিস ইমাম ইবন হেব্বান রহমতুল্লাহ আলী বর্ণনা করেছেন ও জাহুল বাইহাক ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলী হাদিস বর্ণনা করেছেন ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই একটা শব্দ আর বাড়িয়েছেন সেটা হচ্ছে ওয়াল্লাফজু ফি তামরা একটা কে সে এসেছিল একটা খেজুর নিয়ে মাত্র দুইজন লোক বাদী আর বিবাদী একজন বলছে এই খেজুরটা আমার আর একজন এই খেজুর আমার একটা খেজুরের বিচার যদি আমি না করে থাকতাম কেন এই খেজুরটার বিচার করে ছিল খেজুর এর ওকে দিয়েছে তাহলে তো সে জালেম কিন্তু আসলে ন্যায় বিচার করেছে তারপরেও আল্লাহ জীবনে যদি এরকম বিচারও না করতাম তার মানে এই রকম ক্ষেত্রগুলি থেকে যথাসাধ্য বাঁচার চেষ্টা করতে হবে নেতৃত্ব তাহলে এর আগে বলেছি নেতৃত্ব আজকাল মানুষ মনে করেছে যে একটা ভোগ বিলাসের বড় সামগ্রী হ্যাঁ ভোগ জীবনে ভোগ বিলাস করার একটা বড় উপায় হচ্ছে নেতৃত্ব ক্ষমতা পদ একটা পদ পেয়েছি আরে সংগঠন একটা পদ বেশি এইটাই কম বড় ভোগের বস্তু নয় জেনারেল সেক্রেটারি আমির সাহেব সভাপতি সহ সভাপতি তারপরে ক্যাশিয়ার একটা পদে আছি কি যে মজার জিনিস কিন্তু অত সহজ নয় অত সহজ নয় আল্লাহ আকবর অত সহজ নয় এই জন্য একটি কথা বলেছিলাম যে কাউকে কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়া বা দায়িত্ব কারো পাওয়া এটা তার জন্য তশরিফ নয় এটা তকলিফ মনে আছে তার জন্য এটা তশরিফ বা তকরিম নয় তাকে সম্মাননা জানানো নয় তার এটা সম্মান নয় বরং তাকে কি করা তকলিফ দায়িত্ব দেওয়া কষ্ট দেওয়া এটা বোঝা চাপিয়ে দেওয়া এটাকে বোঝা মনে করবে এটাকে সম্মানের বিষয় মনে করবে না সেই ব্যক্তি হয়তো হক আদে করতে পারে যে মনে করবে আমাকে বিশাল একটি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে যে বোঝা আমি টানতে পারবো না হয়তো সে হয়তো হক আদায় করার চেষ্টা করতে পারে যে মনে করবে এই তো বিরাট সম্মানের ব্যাপার সবার সে অবশ্যই ব্যর্থ হবে এই দায়িত্ব পালনে আর সে অবশ্যই ফেল করবে আর ক্ষতিগ্রস্ত হবে দুনিয়া আখেরাতে দুনিয়া কিছু বিলাস করলেও মরার সাথে আজাব শুরু হবে আল্লাহ আকবর হাদিসটি মহাদিসিনিকের আমরা হাসান বলেছেন ভাষ্যকার বলছে ইসনাদ হাসান জি এই হাদিস থেকে যা বোঝা গেল তা বুঝতেই পারছেন ভাষ্যকার বলছেন যে এ হাদিসে বিচার বিভাগ যে রয়েছে এর ভয়াবহ তাহা উল্লেখ করা হয়েছে বিচার বিভাগ অত সহজ নয় জি হ্যাঁ বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট হচ্ছে যারা অ্যাডভোকেট ব্যারিস্টার উকিল এরা তার সাথে সংশ্লিষ্ট কারণ এরা কখনো হয়তো মানুষের ন্যায্য অধিকার উদ্ধার করে দিচ্ছে কিন্তু অধিকাংশ সময় এরা দুনিয়ার কাছে ঝুঁকে গিয়ে পয়সার লোভের হ্যাঁ অন্যায়কে নাই কে অন্যায় আর জালেমকে মজলুম মজলুমকে জালেম বানিয়ে দিচ্ছে সুতরাং তাদের যে কি অবস্থা হবে জি আল্লাহ আমাদের হেফাজত করুক কুয়ান ফুসাক নিজেকে বাঁচা পরে চিন্তা না করে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন সুতরাং এসব দফতর থেকে যত দূরে থাকতে পারবেন তত ভালো পদ থেকে নেতৃত্ব থেকে ক্ষমতা থেকে যে কোনো রকমের হোক না কেন জি হ্যাঁ দায়িত্ব থেকে যত বেঁচে থাকতে পারবেন তত ভালো আছে এমনকি পারিবারিক বিষয় পারিবারিকগুলি এর জন্য বলছি যে পরিবারের সবাই কিন্তু আপনারা দায়িত্বশীল হয় আছেন নয় হবেন আগামী দিনে তিন ভাই একসাথে আছে এক ভাইকে দায়িত্ব দিয়েছে হাট বাজার করা টাকা পয়সা ওর হাতে বাপ মারা গেছে টাকা পয়সা ওর হাতে দায়িত্ব দেওয়া হয়েছে ওখানে শিক্ষার ক্ষেত্রে নিজের ছেলে আর ভাতিজা একই অন্য যেহেতু আজ আমাদের দেশের যেটা ফ্যামিলি সিস্টেম একই রকম সুবিচার করতে হবে না না ওই ক্ষেত্রেও কম বেশি কাপড় চোপড় লেবাস পোশাকের ক্ষেত্রে কম বেশি তারপরে মালিকানা করতে গিয়ে বেমানি আত্মসাত খরচ হয়েছে দশ টাকা হিসাব দেখাচ্ছে বিশ টাকা পঞ্চাশ টাকা জি হ্যাঁ জি এসব বহু ঘটনা আছে আপনারা অনেক জানেন এমন লোককে চিনি যাকে বাপ বাইরে থাকে বিদেশে থাকে দায়িত্ব দিয়ে রেখেছে ছেলেকে মজুর করতে হবে আর জমি জায়গা আছে চাষাবাদ করতে হবে মজুর করে দশটা আর লিখে পঞ্চাশটা বাপের কাছ থেকে আদায় করে পঞ্চাশটার বিল সেই লোকেরা বর্তমানে এখন সবাই আলাদা আলাদা এখন পৃথক হয়েছে সবচাইতে কষ্টে আছে অভাবে সেই ব্যক্তি যে ব্যক্তি দশকে পঞ্চাশ করত বা দশকে একশো করতো আর একটা জিরো নাম দিয়ে দিয়ে দিই জি হ্যাঁ এগুলো হচ্ছে দুনিয়ার শাস্তি দুনিয়ার শাস্তি কারো নাও হইতে পারে কারণ দুনিয়া বদলার জগৎ নয় কিন্তু মরার পরে তো শাস্তি হবে উপায় নেই ওখানে তো সবাই ধরা খাবে কেউ বাঁচতে পারবে না এই হাদিস প্রমাণ করে যে কিয়ামতের দিনে বিচারের কঠিন হিসাব হবে যারা দুনিয়াতে বিচার দফতরে ছিল তাদের কঠিন শক্ত হিসাব নিকাশ হবেই এই জন্য এই কাজটি খুব হ্যাঁ সাংঘাতিক কাজ অত সহজ কাজ নয় বিচার বিভাগে ঢোকা অত সহজ কাজ নয় যে আমি বিচারপতি হয়েছি আমি দায়িত্ব পেয়েছি বড় একটা না না এটা কঠিন বিষয় জি বলছেন ভাষ্যকার আরো এজাকানা মা জাফিল হাদিস ফিল কাজিল আদল ন্যায় বিচার করেও যদি এইরকম কঠিন অবস্থার সম্মুখীন হয় কেয়ামতের মাঠে তাহলে যেই বিচারক জুলম করেছে অবিচার করেছে না জেনে সিদ্ধান্ত দিয়েছে বিষয়গুলিকে তদন্তই করলো না ভালো করে ভালো তদন্ত না করে তাড়াতাড়ি করে ফাইল ক্লোজ করে একটা বিচার শুনিয়ে দেন হ্যাঁ এই করেছে অজ্ঞতার ভিত্তিতে এইরকমই হ্যাঁ কোন একটা পোস্ট পেয়ে সেটাকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করেছে নেতৃত্ব পদকে দুনিয়া ইনকামের একটা সোর্স মনে করেছে জি আজকাল নেতৃত্বে চলে আসা মানে হ্যাঁ কোটি কোটি টাকার মালিক হওয়ার সহজ একটা রাস্তা পাঁচটা বছর যদি ইলেকশন আসতে পারে এমপি হইতে পারে আর মন্ত্রী হলে তো আরো আরো এর চাইতে নিচেও কিছু যদি চেয়ারম্যান টেয়ারম্যান হয়ে যেতে পারে তো বিশাল ব্যাপার সে ওর কথা বলছেন ইত্তাখাজুল মানাসে বা দিনিয়াত অসুলতাত আল আদাত আল জামিল আমওয়ালি ওয়াল হিল্লি দুনিয়ার বিভিন্ন পদগুলিকে ব্যবহার করলো কিসের জন্য লেজামিল আমওয়াল ধন সম্পদ সঞ্চয় করার জন্য ইনকাম সোর্স হিসাবে নেতৃত্বের ক্ষেত্রে দুনিয়া নেতৃত্বের ক্ষেত্রে যদি এটাকে ইনকাম সোর্স মনে করে তাহলে যদি কঠিন শাস্তির সম্মুখীন হইতে হয় তাহলে ধর্ম ব্যবসা করে যারা বহু টাকা ইনকাম করেছে বিনা পুঁজির ব্যবসা হ্যাঁ এই পীরেরা পীরেরা মুরিদান থেকে কি করছে আবেগ কি দিনই আবেগে ধর্মীয় যে আবেগ মানুষের রয়েছে ধর্মীয় যে মহব্বত রয়েছে সেটার অবৈধ ব্যবহার করে টাকা পয়সা তাদের কাছ থেকে লুটে নেওয়া লুটে না জি জি হ্যাঁ কঠিন হিসাবে সম্মুখীন হইতে হবে আল্লাহ হেফাজত করে রব আলম আল্লাহ রব আলমিনের শুক্রিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বারোশো এগারো এক হাজার দুশো এগারো নম্বর হাদিস ওয়ান আবি বকরাত রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لن يفلح قوم ولوا امرهم امراه رواه البخاري আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তার নাম ছিল নোফাই ইবনুল হারিস নোফাই ইবনুল হারিস আবু বকরা তিনি নবী করিম সাল্লাম থেকে বর্ণনা করছেন যে তিনি বলেছেন লাইফলেহা কমন সেই জাতি সফল হবে না সেই জাতি সফল হবে না মানে ব্যর্থ হবে যেই জাতি নিজের কাজের দায়িত্ব ন্যস্ত করল কোন নারীর উপর নিজের কাজের ওয়াল্লাহ আমরাহম মানে ছোটখাটো কাজ নাই সেটা হচ্ছে বড় ধরনের কাজ যেই কাজগুলি পুরুষদের জন্য খাস কি কি ইনশাআল্লাহ তালা উল্লেখ করছি ভাষ্যকার উল্লেখ করেছেন ওয়াল্লাউ আমরাহম এখানে ওয়ালিউল আমর বলা হয় দেশের শাসককে দেশের বড় শাসক বানিয়ে দিল কাকে নারীকে যেই জাতি স্বেচ্ছায় সন্তুষ্ট হয়ে রাজি হয়ে পছন্দ করে নারীকে কি করল হ্যাঁ নিজের কাজে নেতৃত্ব দিয়ে দিল ন্যস্ত করলো দিয়ে দিল নিয়ে নিল নাই দিয়ে দিল আর নিয়ে নিলে তো পার্থক্য আছে কথা বুঝতে পেরেছেন না সুতরাং আপনার কাছ থেকে নেতৃত্ব আপনাদের কাছ থেকে নিয়ে নিল না দিয়ে দিলেন এটা দেখার বিষয় যদি নিয়ে নাই তাহলে তাহলে আল্লাহ মাফ করবেন ইনশাল্লাহ কারণ আপনি তাতে অন্তর থেকে সন্তুষ্ট না আর যদি হ্যাঁ কি করা হয় হ্যাঁ দিয়ে দিলেন রাজি হয়ে যে আপনাকে চাই আমরা সব অযোগ্য জি আপনার মতো যোগ্য আর কেউ নাই এটা হচ্ছে দিয়ে দেওয়া আপনাকে আমরা মনোনীত করলাম ইলেকশন করলাম বা সিলেকশন করলাম যেটাই বলে হ্যাঁ তাহলে এটা হচ্ছে নারীকে নেতৃত্ব তুলে দেওয়া দূরতে পার্থক্য আছে এই হাদিস প্রসিদ্ধ হাদিস আপনাদের হাদিস জানা আছে তাই না রাহুল বুখারি হাদিস কোথায় আছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন এই হাদিস সম্পর্কে ভাষ্যকার বলছেন যে ওয়া বলছেন যে আল্লাহ রব আলিন প্রথম কথা লম্বা আলোচনা করেছেন সংক্ষেপ করার জন্য আগের কথাগুলি ছেড়ে দিলাম যে আল্লাহ রাবুল আলমিন নর আর নারীর দায়িত্ব ভাগ করে দিয়েছেন কাজকর্ম ভাগ করে দিয়েছেন পুরুষের দায়িত্ব বাইরের যেই কাজগুলির জন্য পুরুষকে শারীরিক মানসিকভাবে আল্লাহ সৃষ্টি করেছেন যেই কাজগুলি পুরুষের উপযোগী সেই কাজের জন্য তারা চেষ্টা করবে সেই কাজগুলি তারা সম্পাদন করবে আর নারীর মধ্যে আল্লাহ রব্বর সৃষ্টিগত কিছু ক্ষমতা রেখেছে যেগুলি পুরুষকে দেননি সেই কাজগুলি নারীরা করবে আর সেই কাজগুলি হচ্ছে ঘরের কাজ ঘরে সংসারে বাড়ির ভিতরে অনেক কাজ রয়েছে অনেক কাজ রয়েছে আর সেই কাজগুলির জন্য যে সব গুণের দরকার আছে একজনের মধ্যে সেটা নারীদের মধ্যে আছে নরের মধ্যে নেই ধৈর্যের সাথে কাজ করা বিরক্ত না হয়ে বরদাস্ত করা খেতে বসেছেন আপনি দেখেছেন মহিলাদেরকে হ্যানলে ছোট ছোট বাচ্চারা খেতে বসেছে মাত্র প্রচন্ড খেতে আছে বাচ্চা পায়খানা করে দিয়ে সাথে সাথে খাবার দাবার ছেড়ে দিয়ে চলে গেল কোথায় চোখের সামনে এগুলো আমরা দেখছি দেখেছি আর দেখছেন এই কাজটা আপনি পারবেন না আমি পারবো না খুব বেশি একদিন দুই দিন পারবেন পারবেন না চরম বিরক্তি বোধ হবে অশান্তি মানসিক অশান্তি হবে আপনার মন মেজাজে সুখ শান্তি পাবেন না যদি করতে হয় যদি করতে তাহলে জি পুরুষদের যে বাইরে যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি নারীরা করতে পারবেন না অনেক উদাহরণ রয়েছে তার মধ্যে একটি দুর্ঘটনার উদাহরণ দিচ্ছি পুরুষদের দুর্ঘটনা হচ্ছে তারপরে আলহামদুলিল্লাহ মন শক্ত আছে গাড়ি পাল্টি গেছে তারপরে বেরিয়ে আলহামদুলিল্লাহ চোখে এক ফোটা পানিও নেই কান্না অনেক কিছু নেই হ্যাঁ আর মহিলা একটু ধাক্কা খেলে কি যে কান্না শুরু করে চিৎকার দেখেছি আমরা হ্যাঁ। একটু ধাক্কা খেলে জি হ্যাঁ। কি আল্লাহ এই কাজের জন্য পয়দা করে নিজে রাস্তা রাস্তায় ড্রাইভিং করে বাড়াও আর রাস্তা রাস্তায় তোমরা কি করো প্যাসেঞ্জার উঠে বাড়াও অথবা এইরকম যেসব বাইরের যতগুলি কাজ রয়েছে জি হ্যাঁ পুরুষদের সাথে তো কম্পিটিশন করো ভারত বাংলাদেশ পাকিস্তানের ট্রেনের ভিড় ভাড়ের সবাই যেভাবে ঝুলে ঝুলে সফর করে পুরুষরা এই কাজের জন্য নারীদের কাল্লা পয়দা করেননি ঝুলতে থাকে না ঝুলে ঝুলে কয়েক স্টেশে চলে যান ঝুলতেই আছে গেটের উপর তারা ওপরে চড়ে যেভাবে পুরুষরা আছে ওগুলো মহিলাদের কাজ না মোটেই কাজ না এই জন্য পয়দা করেনি নারীদেরকে ওয়াকার নাফি উতে কন্যা তোমরা বাড়িতে অবস্থান করে যে আল্লাহ বলেছে তাই বলছেন এখন আসি ভাষ্যকার বলছেন যে অধিকাংশ মুফাসেরিন গণ হ্যাঁ যারা সবার কাছে পরিচিত আল্লাহ যে নরকে নারীর ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন আর রেজাল কৌয়ামুন নেশা এই আয়তের তাস্তির করতে গিয়ে বলছেন আল্লামা রাশিদ রাজা রহমতুল্লাহ আলিম তিনি এই কথাগুলি বলেছেন যা এখানে নকল করেছেন প্রথম হচ্ছে নবুয়াত নবী হবেন কে পুরুষ সমস্ত নবী পুরুষ কোন মহিলা নবী নেই মহিলা নবী নেই এই জন্য মারিয়াম আলি ইসাল্লাম নবী না বলে এমামাতুল কুবরা বড় এমামত বড় নেতৃত্ব বৃহৎ নেতৃত্ব মানে রাষ্ট্রীয় নেতৃত্ব দেশের রাষ্ট্রপতি দেশের প্রধানমন্ত্রী দেশের রাজা রানী না না না দেশের রাজা মালিক হবে ছোট এমামতি মানে মসজিদের এমামতি একটা হাফেজে করান মহিলা আছে আর আপনারা কেউ হাফেজ না আরে আমরা কেউ হাফেজ না আর এই মহিলাই হাফেজ আমাদের গ্রামে সুতরাং এক এক গ্রামের এমাম বানিয়ে দিই চলবে না মোটেই চলবে না এই জন্য আল্লাহ পয়দা করেনি যে আপনাদের সামনে অমতি করবে কোন মহিলা মহিলাদের নারীদের সবচাইতে উৎকৃষ্ট কাতার হচ্ছে শেষের কাতার বলছে ওসার রহা ওয়ালোহা আর যত আগের দিকে আগের দিকে মানে সামনে নয় পুরুষদের পেছনে যে কাছাকাছি কাতারটা আছে ওটাও খারাপ ওর চাইতে ভালো একটু দূরে কাতার লাগানো মহিলাদের আর পুরুষদের যত মহিলা মহিলারা পেছনে নামাজ পড়েছে কিন্তু পুরুষের লাস্ট কাতার আর তারপরে মহিলা শুরু হয়েছে এই কাতারের চাইতে অনেক ভালো কাতার হচ্ছে প্রথম দ্বিতীয় যেগুলো পুরুষ মহিলাদের থেকে দূরে সেই কাতারগুলি যে লাইনগুলি সর্রোহা আখেরোহা সবচেয়ে খারাপ কাতার হচ্ছে যেটা মহিলাদের কাছাকাছি কারণ শায়তান ওখানে পালপিটিশন তৈরি করছে আপনার জি হ্যাঁ যে আমার পাশে তো মহিলা সেজদা করছে নামাজের ভিতরেও শয়তান আপনাকে এইভাবে কিভাবে যে কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে সেই জন্য এগুলো হচ্ছে হ্যাঁ, খারাপ কাতার এমামতির জন্য মসজিদের দেশের এমামতির জন্য আর যেগুলি ইসলামের গুরুত্বপূর্ণ এবাদ বন্দী সেগুলি প্রতিষ্ঠা করার জন্য যেমন আজান মহিলা আজান দিলে চলবে চলবে না আজান একামত মসজিদের মসজিদে মহিলা মুসাল্লি পুরুষ মুসাল্লি আছে যদি একামত দেয় কোনো মহিলা চলবে না চলবে না বল খুদবা ফিল জুমা জুমার খুদবা দেওয়া ঈদের খুদবা দেওয়া এদের খবর শুনবে মহিলা কিন্তু এদের খোঁজ দেবে না তারা এগুলি হচ্ছে পুরুষদের কাজ জি এই হাদিস স্পষ্ট করে সারি হনফি আদামে সেহাতি বেলায়তের মারা নারী নেতৃত্ব বিশুদ্ধ নয় জি হ্যাঁ এটাই স্পষ্ট ওয়ান্নাল ওম্মাত আল্লাতি তুয়াল্লিহা লান তুফলিহা ফি উমরে দিনহা ওয়ালা ফি উমরে দুনিয়াহা বলছেন আর যেই জাতি নারীকে নেতৃত্ব দেবে তারা সফল হবে না তাদের দিনের বিষয়ে এবং দুনিয়ার বিষয়ে দিনের ক্ষেত্রেও সফলতা আসবে না আর পার্থিব ক্ষেত্রেও সফলতা আসবে না ও আদম সেহাতে ওলায়াত হওয়া মজাহর জমুরিল ওলামা অধিকাংশ ওলামারা বলছেন যে নারী নেতৃত্ব সহি নাই নারী নেতৃত্ব চলবে না বিশুদ্ধ নয় অমিন সালাসা তিন ইমাম ইমাম মালিক শাফি আহমদ রেহমাহমুল্লাহ তিন ইমামের কাছে নারী নেতৃত্ব জায়জ নাই ওয়াজাহাব আল হানফিয়াত জাওয়াজ তাউলিয়াতিহা আল আহকাম ইল্লাল হুদুদ হানাফি মজহাবে একটু বিস্তারিত আলোচনা ওরা করেছে বলছে যে কোন হুকুম আহকাম জারি ফরমান জারি করার জন্য যদি নেতৃত্ব দেওয়া হয় তাহলে নারী নেতৃত্ব জায়েজ হানাফি মজহাবে কিন্তু হদু দণ্ডবিধান কায়েম করার ক্ষেত্রে জায়েজ নয় এখন মহিলা তো জজ হচ্ছে রে ভাই তাই না জজই তো ফয়সালা শোনাবে হ্যাঁ যদিও ইসলামী ফয়সালা শোনায় না তারা আল্লাহ ওদেরকে তৌফিক দেয় না মানব রচিত বিধানেরই ফয়সালা তারা শোনাচ্ছে ভাষ্যকার শেখ আল বাসাম বলছেন যে এই হানাফি মজাহের এই ফতোয়া মুসাদিমুল্লিনাস স্পষ্ট দলিল বিরোধী আর আল্লাহ রব্বুল যে প্রকৃতির উপর সৃষ্টি করেছেন তার বিপরীত তার পরিপন্থী নারী নেতৃত্ব দুর্বল হয়ে যাবে পুরুষ নেতৃত্বের সামনে যখন কঠিন সময়ের সম্মুখীন হবে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে জি সাধারণ অবস্থায় চলছে চলছে কিন্তু কঠিন এমন কোন কঠিন অবস্থা আসতে পারে যখন মুশকিল হবে জি হ্যাঁ যাই হোক এই সম্পর্কে আর বেশি আলোচনা না করি এতটাই আশা করি যথেষ্ট যারা যারা আজকাল নারী স্বাধীনতা নারী স্বাধীনতা বলছে এদের নিয়ত হচ্ছে অসৎ নিয়ত অসৎ নারী স্বাধীনতা যারাই বলুক না কেন নারী স্বাধীনতা যারা বলছে তাদের নিয়ত খারাপ অসৎ চরিত্রের লোকেরা এরা জাহেল আর তার সাথে সাথে এরা জালেম ইন্নাহু কানা জালুম জাহুলা আল্লাহ যে বলেছে মানুষের স্বভাবের মধ্যে দুটো বদ স্বভাব আছে একটা হচ্ছে জালেম হওয়া আর একটা জাহিল হওয়া অজ্ঞ আল্লাহর দিন বুঝে না বুঝার চেষ্টা করে না দুই নম্বর কথা হচ্ছে যে যদি কিছু বুঝে তো এরা মানতে রাজি না সুতরাং জালুমান জালেম জালেম এদের উদ্দেশ্য হচ্ছে অসৎ উদ্দেশ্য কুপ্রবৃত্তির অসৎ উদ্দেশ্য নিয়ে নারী স্বাধীনতা মানে নারী পর্যন্ত পৌঁছার স্বাধীনতা নারীকে অবৈধভাবে ভোগ করার হ্যাঁ স্বাধীনতা এ হচ্ছে স্বাধীনতা জি দেখেন আজকে যেসব ক্ষেত্রগুলিতে নারীদেরকে ঠেলে দেওয়া হচ্ছে তার মানে সেখানে গিয়ে ধীরে ধীরে ধীরে ধীরে পাপ বাড়তি আছে পাপ বাড়তি আছে যত বলেন যে আমার অন্তরটা খুব পাক পবিত্র কিন্তু শয়তান পাক পবিত্র রাখবে না খুব তাড়াতাড়ি নাপাক বানিয়ে দেবে তাড়াতাড়ি ভালো মানুষের অন্তর্ক নাপাক বানিয়ে দেবে পাশাপাশি মহিলা থাকলে ভালো মানুষের অন্তর্ক ধীরে ধীরে শয়তান কি করবে নাপাক করে দেবে তার আজকে দেখেন আমাদের সামনে দৃষ্টান্ত মজুদ আছে পাশ্চাত্য সভ্যতার যে তাদের বলছেন যে এই যে তাদের অবস্থা নর আর নারী সমান করতে গিয়ে আর নারী স্বাধীনতার ডাক দিতে গিয়ে হাদামুল বয়ুত বাড়িঘর ধ্বংস জি ছেলে মেয়ের খোঁজ খবর নেই স্বামী একদিকে ডিউটি হ্যাঁ স্ত্রী একদিকে ডিউটিতে গেছে আর দুইজনে কখনো এসে এক ঘন্টা দেখা হয় আর কখনো দেখাই হয় না দেখা সাক্ষাৎ হয় না আমাদের ইসলামিক সেন্টারে বোম্বাইয়ের এক অমুসলিম ইসলাম গ্রহণ করেছিল আজকে থেকে দশ বারো বছর পনেরো বছর হয়ে যাচ্ছে মুসলমান হয়েছিল তারপর ইউরোপের কোন একটা দেশে চলে যায় ইটালি অথবা কোনো দেশে যাই হোক চলে যায় ওখানে যাওয়ার পরে স্বামী স্ত্রী দুজনে কিন্তু এখানে মুসলমান হয়েছে দামে ওখানে যাওয়ার পরে দুইজনে ডিউটি করা শুরু করেন পশ্চিমা দেশে অধিকাংশ লোক ডিউটি করে কারণ ওদের এত মানে জীবনটা ব্যয়বহুল আর ট্যাক্স দিতে হয় যে সমস্ত বরকত চলে যায় টাকা পয়সা অনেক ইনকাম করে অনেকে মনে করে পশ্চিমা দেশ মানে অনেক টাকার মালিক ওরা কত যে চাপের মুখে থাকে ওইখানকার মানুষরা ওইসব দেশে না গেলে বুঝতে পারবেন না ওইসব দেশে বাস না করলে বুঝতে পারবেন না বরকত নেই যতই এখানে খরচ খরচা হোক না কেন বেড়ে যাক না কেন সৌদি আরবে আমি পৃথিবীর মধ্যে আমি বলতে পারি সবচেয়ে বেশি বরকতের দেশ এখন সৌদি আরব আলহামদুলিল্লাহ বরকত আছে এখানকার এইখানকার ইনকামে বরকত আছে এখানকার ইনকামে বরকত আছে এখানকার জীবনযাপন লাইফ স্টাইলে বরকত আছে জি তো ওরা গেছে দুইজনই ডিউটি করে প্রথম দিকে তো ঠিকই ছিল ডিউটি করে মাঝে মধ্যে সাক্ষাৎ হয় তারপরে ওই মহিলার এক গোড়ার সাথে হ্যাঁ প্রেম শুরু হয়ে যায় যখন প্রেম শুরু হয়ে যায় তখন ওই এমনভাবে ডিউটি নেয় যাতে করে আর স্বামীর সাথে দেখাই না হয় এইভাবে মাসকে মাস চলে যায় ওই লোক এখানে টেলিফোন করেছে বা যোগাযোগ করেছে এই খবরগুলো সরাসরি জানা তো তারপরে দেখা সাক্ষাতের সুযোগই দেয় না তার সন্দেহ হতে লাগলো এইরকম কেন এক এক মাস পার হয়ে যাবো আমার সাথে সাক্ষাতের কোনো সুযোগই হয় না ওর যেন দূরে দূরে থাকার চেষ্টা করছে ব্যাপারটা কি সন্দেহ হয়ে যায় একদিন ডিউটি গেছে ডিউটি যাওয়ার পরে আধা ঘন্টার মধ্যে ব্যাক করে এসছে যেমনই ডিউটি থেকে ফিরে এসছে দেখছে যে বাস ঘরে নিয়ে আরেকজনকে শুয়ে আছে এই কি জন্য ধ্বংস হয়েছে এই পরিবারগুলি নারী স্বাধীনতার নামে ধ্বংস হয়েছে নারীরা কেন বাড়িতে বসে থাকবে ওকে দাসী নাকি হ্যাঁ নারীদের যোগ্যতা নেই ওদের ব্রেন বুদ্ধি নেই ওদের লেখাপড়ার যোগ্যতা নেই ওরা চাকরি করবে ওরা স্বাবলম্বী হবে হ্যাঁ ক্ষমতায় নারী ক্ষমতায়ন করব এই করব সেই করব এই করে ধ্বংস হয়েছে এই করেই ধ্বংস হয়েছে অসৎ নিয়ত তাহলে জালেম আর না হলে জাহেল জি আল্লাহ যে নর আর নারীকে সৃষ্টি করেছেন এই সম্পর্কে তাদের জ্ঞান নেই আর আল্লাহ কি জন্য কাকে সৃষ্টি করেছে এই সম্পর্কে জ্ঞান নেই শরীয়তের প্রথম কথা আল্লাহর দিনের জ্ঞান নেই পারিবারিক যে কাঠামো রয়েছে নেই মুসলিমদের মাঝে যে পারিবারিক কাঠামো আমাদের প্রাচ্য সভ্যতায় রয়েছে সভ্যতায় অর্থাৎ আরব দেশগুলিতে আর ভারত বাংলাদেশে যে পারিবারিক একটা কাঠামো আছে নেই আপনি পাবেন না পাশ্চাত্য সভ্যতায় জি হ্যাঁ ফিলিপাইনে আপনাকে পশ্চিমা দেশে বেশি দূর যেতে হবে না পূর্বেরই দেশ ফিলিপাইন যেখানে পাশ্চাত্য সভ্যতা পুরোপুরি ঘরে ঘরে ঢুকে গেছে সেখানে জি মেয়ে সাবালিকা হয়ে গেছে ওর খবর বাপ মা রাখে না ছেলে আঠারো বছর ষোলো বছর হয়ে গেছে ও চলে গেছে কোথায় বাপ মা কোথায় দেখেছেন এখানে ফিলিপন আপনাদের সাথে থাকছে যা ইনকাম করে ভালো ভালো স্যালারি পায় ওদের মধ্যে কেউ কিন্তু লেবার সৈনিক সবগুলি প্রায় টেকনিশিয়ান তারপরেও মাস শেষ হওয়ার আগে তার টাকা পয়সা শেষ কারণ পারিবারিক কাঠামো বলে কিছু নেই যা আসছে খেয়ে শেষ করে দাও হ্যাঁ তার নিজের পেট ছাড়া আর নিজের মনের চাহিদা নিজের শরীরের চাহিদা পূরণ করা ছাড়া আর কোনো চিন্তা নেই আমার বাপ আছে তো মা আছে তোমার ভাই বোন আছে আমার আত্মীয় স্বজন আছে আমার দাদা দাদি আছে নানা নানি আছে এতগুলি চিন্তা আমরা করি কিন্তু ওদের কোনো এসব কিছুই নেই এটা হচ্ছে পাশ্চাত্য সভ্যতা ওই রকম হতে চাইছেন নারীদের ক্ষমতায়ন করে আর নারী স্বাধীনতা ডাক দিয়ে জি সতর্ক সাবধান হন ডোকা খাবেন না ওয়াদাউল আউলাদ ছেলে মেয়েদের সর্বনাশ করেছে বরবাদ হয়ে গেছে জি হ্যাঁ ছেলে মেয়েদের সাথে কোনো সম্পর্ক নেই বরং কার ছেলে আল্লাহ জানে বাপ সন্দেহের দৃষ্টিতে দেখছে যে এই ছেলেগুলি আমার না আর কারো বলছি তো আমার আমার স্ত্রীও বলছে এগুলো আমার ছেলে মেয়ে কিন্তু আসলে কি আমার ছেলে মেয়ে সবসময় সন্দেহের দৃষ্টিতে দেখছে কত মানসিক অশান্তি বলুন তো দেখি আপনি আপনার ছেলে মেয়েকে যখন আদর করছেন আপনি সেন্ট পার্সন ইয়াকিনের সাথে যে এগুলি আমার আমার ছেলে মেয়ে কিন্তু ওই সব সমাজেই ভিতরে একটা অশান্তি অশান্তি রাজ করছে যে যত ফ্রি হয়ে আমার স্ত্রী চলাফেরা করে আর আমিও তো কারোর সাথে ফ্রি হয়ে চলাফেরা করি তাহলে কি করে বা মেনে নেওয়া যায় যে এগুলো আমার ছেলে মেয়ে জি হ্যাঁ মানুষ মানুষ শান্তি নেই মানসিক শান্তি নেই অশান্তিতে আছে ওরা আজাবে আছে দুনিয়ার জাহান নামে এগুলো হচ্ছে দুনিয়ার জাহান নাম জাহান নামে চলছে দুনিয়ার অনেকে ছেলে মেয়ে মানুষ করার জন্য তখন কি করেছে কাজের মেয়ে নিয়ে এসেছে আরে স্বামী স্ত্রী দুজনে চাকরি করি কি করবো কাজের মেয়ে নিয়ে এসেছে দেশে আর কাজের মেয়ে নিয়ে যা অঘটন হচ্ছে আর ছেলে মেয়েদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেসব ঘটনা অনেকে জানেন আর না জানলে ওই সব থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন এক কথায় জি হ্যাঁ বারোশো বারো নম্বর হাদিস وعن ابي مريم الازدي رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من والله الله شيء من امور المسلمين فاحتجب عن حاجتهم وفقيرهم احتجب الله دون حاجته اخرجه ابو داود والترمذي আবু মারিয়াম আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লা ইসলাম থেকে বর্ণনা করছেন রসুল্লাহ বলেন মানওয়াল্লাহুল্লাহ সৈয়ামিন অমুরিল মুসলিমিন কাউকে যদি আল্লাহ মুসলিমদের কোন দায়িত্ব ন্যস্ত করেন মুসলিম জাতির কোন নেতৃত্ব দান করেন জি হ্যাঁ যে কোনো রকমের দায়িত্ব দেওয়া হয়েছে একটা অঞ্চলের দায়িত্ব একটা এলাকার দায়িত্ব একটা সমাজের দায়িত্ব একটা প্রতিষ্ঠান কোম্পানির দায়িত্ব আর সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে বড় দায়িত্ব হচ্ছে দেশের দায়িত্ব রাষ্ট্রীয় দায়িত্ব যদি মুসলিমদের কোন দায়িত্ব আল্লাহ কাউকে দেন তাহলে যাদের ক্ষেত্রে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে লোকজন আসবে নিজের সমস্যা নিয়ে সমস্যা নিয়ে আসবে সমাধান দিতে হবে সমাধান দিতে হবে কিন্তু সমাধান না দিয়ে সে কি করে রেখেছে কোন লোক যেন আমার সাথে যোগাযোগ না করে কোন মানুষকে ঢুকতে দিবে না কোন মানুষকে আসতে দিবে না কারোর সাথে দেখা সাক্ষাৎ করে না কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেয় না সময় সুযোগ দেয় না কথা বলার ফাহাতা জাবান হাজাতেহিম তাদের প্রয়োজন থেকে যদি আর সৃষ্টি করে লোকজন প্রয়োজনের জন্য আসছে আরজি দরখাস্ত নিয়ে আসছে ও আর সৃষ্টি করে রেখেছে ও ফকিরহিম তাদের যারা অভাবী যারা হ্যাঁ তাদের সামনে আর সৃষ্টি করে রেখেছে না না না আসতে দেওয়া হবে না তো তার যখন প্রয়োজন হবে হাসরের মাঠে তখন আল্লাহ তার সামনে আর সৃষ্টি করে দেবেন আল্লাহ তার প্রয়োজন পুরা করবেন না কঠোর শাস্তির কথা কঠোর বাক্য উচ্চারণ করেছেন শাসানি রসুল্লাহ তাহলে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের লোকজনের সমস্যার কথা শুনতে হবে একটা কোম্পানির উদাহরণ দিয়ে আপনারা যেহেতু বিভিন্ন কোম্পানিতে আছেন কোম্পানিতে ধরেন একজন জেনারেল ম্যানেজার আছে পার্সোনাল ম্যানেজার আছে এক একটা দফতর ভাগ করা আছে যার যে কাজ পাবলিক রিলেশনে ধরেন আছে যেটা বুঝি মানে লোকজনের সমস্যা ওয়ার্কারদের সমস্যাগুলি শুনতে হবে আর সমাধান দিতে হবে ধরেন এখনো কাউকে দেখা করতে দেয় না দেখা করতে দেয় না আসলে দেখা করার চান্স পাওয়া যায় না ধর্ণা দিয়ে ফিরে চলে যান অথবা ধর্ণা দিতে থাকেন দেখা করতে দেয় না অথবা দেখা করতে গেলে নিজের কথা পেশ করছেন একটা স্বভাব আছে না এখানে কথা যদি না বলতে হয় আপনাকে বন্ধ করতে মুখ বন্ধ কি মাফি কালাম এইরকম যদি করে হেতে যাব আল্লাহ দুনা হাজাতি আল্লাহ ওইটাই করবেন হাসর মাঠে জালেমদের সাথে জি শুনতে হবে কথা তাহলে মানুষের কার কি সমস্যা আছে আপনাকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে সুতরাং আপনাকে শুনতে হবে জি বলছেন ভাষ্যকার কেউ যদি এইরকম পাহারাদার লাগিয়ে রাখে সিকিউরিটি লাগিয়ে রেখেছে এমন সিকিউরিটি যারা জালেব যারা এবার নিষ্ঠুর মানুষ আসছে তাদের মানে ধাক্কা দিয়ে বিদায় করে দেয় খারাপ বাক্য দিয়ে হ্যাঁ, গালমন্দ করে তাড়িয়ে দেয় এবং কাছে আসতে দেয় না ফাহাজ হারামন এমনটাই যদি হয়তো এটা হারাম কাজ লাইজ নাই আল্লাহ যেমন সে করেছিল দুনিয়াতে তেমনটাই করবেন হ্যাঁ আখেরাতে তার সাথে আল জাজাউমিন জিনিসিল আমাল যেমন কর্ম তেমন তার কর্ম ছিল এইরকম সুতরাং আল্লাহ সেই রকমই ফল দেবেন জি কামাতাদিন তোদান আরবিতে একটি প্রবাদ আছে তোদান মানে জামিন যেমন কর্ম তেমন ফল জি হাম্বেলিতে এই মর্মে আরো কিছু উক্তি আছে যা শোনায় ওয়ালায়াত্তাখেদুল কাজী ফি মাজলিসুলকমে হাজেবান বলছেন কাজী সাহেব কাজী মানে আমাদের দেশের কাজী তো শুধু বিয়ে শাদী পড়াইলে পার্সোনাল আর দু চারটা কাজ করলে কাজী হয়ে যায় ওই কাজী না কাজী মানে এখানে বিচারপতি জজ বিচার বিচারপতি বা রাষ্ট্রীয় ক্ষমতাতে যারা রয়েছে বিচার বিভাগে যারা রয়েছে তারা যেন তাদের দরজার সামনে পাহারাদার নিযুক্ত না করে গেটম্যান নিযুক্ত না করে তবে যদি কোনো ওজোর থাকে শরীয়ত সম্মত নিরাপত্তার বিষয় আছে তাহলে লাগবে আজকাল নিরাপত্তার জন্য লাগবে নিরাপত্তার জন্য রেখেছে তারপরও এইরকম যদি রাখতে হয় সিকিউরিটি তাহলে আমানতদার বিশ্বস্ত ভালো মানুষকে রাখতে হবে জালেমকে না কারণ সে যদি আল্লাহ ভিরু না হয় রুব্বা মাকাদ্দাম আল মোয়াখের ওয়াখার আল মোকাদ্দেম তাহলে কি করবে যে আগে এসছে তাকে পেছনে সরিয়ে দিবে যে পরে এসছে তাকে আগে ঢুকিয়ে দেবে এই অভিযোগগুলি আপনাদের কাছ থেকে শোনা যায় আপনারা যখন পাসপোর্টের জন্য যান তখন লম্বা লাইনে ফজর থেকে লাইন দিয়ে বসে আছেন আর শত শত মানুষ বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছে আর আপনার লাইন এগোচ্ছে না এই তিন চার দিন আগে এক ভাই ওইরকমই দেখা এখানে ইউনিভার্সিটিতে গেছি তো ওখানে মসজিদে নামাজ পড়িতে আমাদের তিনি ভাই রাজশাহীর উনি বলছেন যে ভোর থেকে লেগে আছি বিকাল হয়ে যাচ্ছে লাইনই এগিয়ে যাচ্ছে না লাইন এত দূর থেকে আমি গিয়েছি লাইন এগোচ্ছে না তখন একবারে আমি চেঁচামেচি শুরু করে দিলাম চিৎকার করা শুরু করলাম যেমন আমি চিৎকার করা করে শুরু করে দিচ্ছি তখন ভিতর থেকে অফিসার এসে বলছে আসেন আসেন আসেন ওকে ঢুকিয়ে দিল তখন একটু লাইন চলতে লাগলো তখন অন্যান্য ভাইরা বলছে ভাই আপনার চিল্লাতে কাজ হয়েছে আমাদের চিল্লাতে কাজ হয়েছে জি জালেম যদি এইরকমই আচরণ হয় তো জালেম জি জাহেজ নয় হারাম কাজ এগুলো জি এইরকমই হাসপাতালে হচ্ছে আজকাল হাসপাতালে পরিচিতের ভিত্তিতে হ্যাঁ অথবা ঘুষ খাচ্ছে হ্যাঁ দিয়ে দিলেন যারা ওইসব কম্পাউন্ডার বা হেল্পার আছে ওদেরকে কিছু ঘুষ দিয়ে দিলেন দিল আগে আপনার সিরিয়াল আগে করে দিল জি হারাম হ্যাঁ ওই সময় শুধু নিষিদ্ধ করতে পারে প্রবেশ নিষেধ হ্যাঁ কারো সাথে আমি দেখা করতে চাই না কখন যখন তার বিশ্রামের সময় বিশ্রামের সময় আছে কিন্তু ডিউটির সময় যেটা রয়েছে ডিউটির সময় তাকে ওপেন রাখতে হবে খোলা রাখতে হবে জি বিশ্রামের সময়টা তার নিজস্ব সময় সেটা তার সরকারি বা অফিসিয়াল সময় নয় সেজন্য সেই সময় তার অধিকার আছে এগুলি হচ্ছে অলমাদের উক্তি জিহান হ্যাঁ। বারোশো তেরো নম্বর হাদিস ওয়ান আবি হরাত রাদিয়াল্লাহু আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشي في আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অভিশাপ করেছেন ঘুষ দাতার ওপর আর ঘুষ গ্রহিতার ওপর ঘুষ যে দেই রাশি মানে যে ঘুষ দেই আর মুরতাসি মানে যে ঘুষ নেই জি হ্যাঁ। জি হ্যাঁ কে লানত করেছেন রসুরুল্লাহ সাল্লাম তো রসুল্লাহ অভিসম্পদ মানে হচ্ছে বদুয়া রসুরুল্লাহ সাল্লামের লানত মানে হচ্ছে বদুয়া অভিশাপ দিয়েছেন রসুল্লাহ আল্লাহর কাছে বদুয়া করেছেন আল্লাহ তুমি লানত করিও আল্লাহ তুমি রহমত থেকে বঞ্চিত করিও ঘুষখোরকে আর ঘুষ দাতাকে এটা হচ্ছে রসুল্লাহামের লানত আর কোন কোন আয়াত বাহাদিসে রয়েছে লান আল্লাহ আল্লাহ লানত করেছেন আল্লাহ কি করেছেন লানত করেছেন তো আল্লাহ লানত হচ্ছে কি তখন বলবেন যে বদ্ধ দেওয়া হ্যাঁ না না তখন বদ্ধ না কে যে দোয়া করে দোয়া করে বান্দা রসুল্লাহ বান্দা আব্দ হুয়া রসুল তখন কি বলবেন আল্লাহ রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন রসুল্লাহাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ এই জালেমগুলিকে যারা ঘুষ খায় আর ঘুষ দেয় আর মানুষের হক হরণ করে বা মানুষের হক অন্য কাউকে দিয়ে দেয় জুলুম করে তাদের উপর তুমি কি করো লানত করো মানে তাদেরকে রহমতে বঞ্চিত করো এটা হচ্ছে রসুল্লাহামের লানত আর আল্লাহ লানত হচ্ছে হ্যাঁ আল্লাহ রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা যে আমি এদের ওপর রহম করব না দয়া করব না জি আচ্ছা ঘুষ কাকে বলে এটা একটা প্রশ্ন বারাসুয়া আরবিতে হচ্ছে রিসুয়া বারাসুয়া তো রিসুয়া বারাসুয়া কাকে বলে টাকা দিলেই ঘুষ হয়ে যায় না ওর একটা কোনো সংজ্ঞা আছে একটা প্রশ্ন যে বলবেন হাত তুলেন ধরেন আপনার একটা কাজ করাইতে হবে কাজটা হচ্ছে না তখন কিছু টাকা দিলেন যাতে কাজটা হয়ে যায় তো এটাই ঘুষ হয়ে যাবে না এতে আরো কিছু অ্যাড করতে হবে সংজ্ঞাতে ন্যায্য অধিকার আপনার হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আদায়ের জন্য গেছেন কিন্তু পাচ্ছেন না তখন টাকা দিচ্ছেন এটা ঘুষ হবে প্রশ্ন হচ্ছে এটা ঘুষ হবে কিনা যদি এটা ঘুষ হয় তাহলে দেওয়া যাবে না সোজা কথা এটা যদি রাসোয়াতে পড়ে রাসোয়ার সংজ্ঞায় তাহলে দেওয়া যাবে না হুম আর কেউ হুম হ্যাঁ আপনার অধিকার না আপনার ন্যায্য অধিকার না বা আপনার প্রাপ্য না হ্যাঁ অন্যের প্রাপ্য হ্যাঁ বা অন্যের হক আপনি ভাবে হরণ করে নেওয়ার জন্য কি করছেন টাকা দিয়েছেন যাতে করে এটা ও না পায় আমি পেয়ে যাই জি ওর হক ছিল সে না পেয়ে আমি পেয়ে যাই জি এটা চাকরি নিতে গেছেন ধরেন উদাহরণ দিই চাকরি নিতে গিয়ে দেখছেন যে সিরিয়ালে আমার নাম্বার হচ্ছে তিন আর আমার আগে আরো দুইজন আছে যাদের রেজাল্ট আমার চাইতে ভালো আমার চাইতে রেজাল্ট ভালো আমার চাইতে ধর কম্পিটিশনে তারা আরো বেশি ভালো করেছে ইত্যাদি আর সিট আছে মাত্র দুটো বা একটা তাহলে দুটো সিট থাকলে ওই দুজন পাবে আপনি পাবেন না ঠিক না কিন্তু আপনি দেখলেন যে একটাকে আউট করে দিতে পারলে তো আমার চাকরিটা হয়ে যাচ্ছে তো কি করতে হবে টাকা দিলে হ্যাঁ টাকা যে দিবে তাকে চাকরি দেব ঠিক আছে রেজাল্ট তোমাদের আছে কম বেশি কিন্তু টাকা যে দিতে পারবে তাকে চাকরি তখন কি করলেন আপনি দিলেন এক লাখ টাকা দিয়ে দিলেন ধরেন দিয়ে আপনি এক নম্বরের চাকরিটা পেয়ে গেলেন আপনি এটা কি এটা রাসুয়া এটা হচ্ছে রাসুয়া হারাম এটা যে দেবে তার উপর আল্লাহ লানত আল্লাহর রহমত হবে না আর যে নেবে তার উপর আল্লাহ লানত কথা বোঝা গেছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতিতে সুহানাল্লাহ অনেক দেশ আছে বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তান এই দেশগুলি অন্য দেশের কথা বলা দরকার এই দেশগুলির যেহেতু আমরা মানুষ এই দেশগুলিতে ঘুষটা সবচেয়ে বেশি ঘুষ না হলে কাজই হয় না বরং একজন ভালো আলেম মাদানি বড় আলেম আমাদের চাইতো মুরব্বী বড় মাদ্রাসার একজন দায়িত্বশীল চেয়ারম্যান উনি বলছেন বড় আক্ষেপ করে যে যদি ঘুষের রাস্তা খোলা না থাকতো ভারতে তাহলে মাদ্রাসার একটিও কাজ করাইতে পারতাম না ঘুষের রাস্তা যদি না খোলা থাকতো তাহলে মাদ্রাসার একটিও কাজ করাইতে পারতাম না সবখানে গেলে একটু পয়সা দাও পয়সা দাও বকশিস দাও একটা করে গিফট দাও আর তারপরে তখন হ্যাঁ স্যার কি করতে হবে এই করতে হবে ওকে কথা বোঝা গেছে জি এটা কি ঘুষ হবে দিনই মাদ্রাসা করবেন রেজিস্ট্রেশন হচ্ছে না মসজিদ করবেন রেজিস্ট্রেশন হচ্ছে না পারমিশন পাচ্ছেন না যে পয়সা দিলে পারমিশন হয়ে যাবে এগুলো তো খাস অল্পই কিন্তু প্রত্যেককে ঘুষ দিতে বাধ্য হচ্ছে বেশ কিছু ক্ষেত্র আছে যা জমি জায়গার ক্ষেত্রে সেটেলমেন্ট অফিস বলে জানি বাংলাদেশ কি বলে যে বলে সেটেলমেন্ট অফিস দেখেছে ভূমি অফিস যে ভূমি সংস্করণ অফিস বা কিছু বলে আপনি গেছেন কোনোদিন ঘুষ ছাড়া কাজ হয় না রেকর্ড করবেন ঘুষ ছাড়া কাজ হয় না একটা কিছু বের করবেন পুরাতন নথিপত্র বের করবেন ঘুষ ছাড়া কাজ হয় মোটেই না অথচ ওই দায়িত্ব ওকে রাখা হয়েছে বেতন দিয়ে সরকার রেখেছে এই কাজগুলি তোমাকে করে দেবেন আপনাকে তখন দেবেন আপনি দিয়ে দেন হয়ে যাবে বোঝা বুঝে গেছে খুব সহজে হয়ে যাবে আমার ওরকম একটা কাজ ছিল কিন্তু আল্লাহ ঘুষ থেকে বাঁচিয়েছে ওখানকার একজন বড় অফিসার সাহেব ছিলেন বড় দিনদার মানুষ হ্যাঁ বড় দিনদার মানুষ তো খুব ভালোবাসতেন আমাকে আমার চাইতে বয়সের সিনিয়র যখন উনি চাকরি করতেন প্রথম প্রথম চাকরিতে ঢুকেছিলেন ওই ডিপার্টমেন্টে তখন ওই মাদ্রাসার আমি ছাত্র ছিলাম তখন থেকে পরিচয় ছাত্র জীবন তেরো চোদ্দ বছর বয়স থেকে আমাকে চেনে এখন একটা জায়গার কি করতে হবে ওই রেকর্ডের পেপার করিনি থেকে গেছে অলসতাই বের করতে হবে থাকি বিদেশে কি করতে হবে যা জাজাহুল্লাহ খের ও বের করে দিয়েছে এ একটা পয়সাও লাগেনি আলহামদুলিল্লাহ কিন্তু কি লেগেছে পরিচিতি লেগেছে না হলে হইত জি হ্যাঁ ওয়াস্তা যেটাকে সৌদি আরবে কি বলা হয় ওয়াস্তা ওয়াস্তা পরিচয় আছে বের করে দিয়ে আমাকে টেলিফোন করছে হজেও এসেছিলেন আর হজেও দেখা হয়েছিল স্বামী স্ত্রী এসেছিলেন কয়েক বছর আগে তো বলছে শেখ আপনারই বের করে আমার বাসাতে রেখেছি ফাইলে এখন কে নেবে বলবেন কখন নেবে কে নেবে কাকে দিব তাই বললাম রাখেন আপনার কাছে জি হ্যাঁ তো সুফান বিনা পয়সাতে কাজ হয় না তারপরে উনি রিটায়ার হয়ে গেছিলেন একসময় ছিলেন ওখানে তারপরে অন্য অন্য জায়গায় গিয়ে বড় পোস্ট পর্যন্ত পৌঁছেছেন এসডিও পর্যন্ত এসেছেন ভাড়া অফিসার হয়েছেন সিনিয়র পরে বললেন যে আমি তো এখন রিটায়ার হয়ে গেছি তবে ওই পরিচিতরা আছে যারা আমার কলিগ ছিল একসময় আছে ওদেরকে বলে কই আমি করি তো আলহামদুলিল্লাহ করিয়ে দিয়েছি জাহুল্লাহ এইরকমই পাসপোর্ট পাসপোর্ট পাসপোর্ট করেছেন দেশে এখানে নিয়ামতে আছে লাইন লাগাইতে হইলো ঘুষ ছাড়া পাসপোর্ট হয়ে যাচ্ছে তাই না কিন্তু দেশে সিআইডিকে ঘুষ দেওয়া ছাড়া পাসপোর্ট হয় না জি জামে সালফা বেনারসে যখন পড়ি উনিশশো পঁচাশি প্রথম পাসপোর্ট করব। প্রথম পাসপোর্ট কারণ স্টুডেন্ট মদিনা আসবো আগে থেকে স্বপ্ন সূত্র আগে থেকে পাসপোর্টটা রেডি রাখতে হবে কারণ পাসপোর্ট না থাকলে হঠাৎ করে মঞ্জুরি চলে আসলো পাসপোর্ট নাই তখন তো মুশকিল পাসপোর্ট আমাকে রেডি রাখতে হবে সব ছেলে দরখাস্ত করলো আমিও দরখাস্ত করলাম তো আমরা পশ্চিমবঙ্গের লোক কিন্তু বা পাসপোর্ট যেহেতু আছি এখানে কোথায় পাসপোর্ট করে তখন খুব সহজ ছিল পাসপোর্ট উত্তরপ্রদেশের অস্থায়ী ঠিকানা ওখানে লেখাপড়া স্টুডেন্ট ওখানে দরখাস্ত করলাম লখনৌতে পাসপোর্টের জন্য পাসপোর্টের জন্য তদন্তে আসলো সেরি তদন্তে আসার পরে জিজ্ঞাসাবাদ করে চলে যাচ্ছে তারপরে বলছে যে না না না আমি স্টুডেন্ট থেকে কিছু নিই না স্টুডেন্ট তোমরা স্টুডেন্ট স্টুডেন্ট থেকে আমি কিছুই নিই না উনিশশো পঁচাশির কথা বলছি কতদিন আগে চিন্তা করে কিছুই নি না ভালো কথা খুব ভালোই কথা বললো ভালোই মনে হয় কিছু নেবে না কারণ অন্য অন্য পুরাতন সাথী যারা করেছে এর আগে অলরেডি ওরা পাসপোর্ট করেছে বলছে যে আরে জানো ও কিন্তু বলবে যে স্টুডেন্টে কিছুই নেয় কিন্তু কমপক্ষে পাঁচটা টাকা যদি না দাও তো তোমার পাসপোর্ট আসবে না ব্যাড পড়ে দিলে পাসপোর্ট আসবে না সাথে সাথে পাঁচটা টাকা প্রথম পাসপোর্টে পাঁচ টাকা দিতে পাঁচ টাকার কত দাম তখন এখন পাঁচ টাকার কোনো দাম আছে এক কাপ চাও পাবেন না হয়তো পাঁচ টাকা ধরিয়ে দিলাম ও নিবনা নিবনা করলো কিন্তু ধরিয়ে দিলাম আর তারপরে এক দেড় মাসের মধ্যে পাসপোর্ট চলে আসলো বাই পোস্টে পাসপোর্ট চলে আসলো দ্বিতীয়বার পাসপোর্ট করতে গিয়ে জামিয়াম বখারি তখন ওস্তাদ মোদারেস তখন এখানে আসার আগে আল্লাহ কিভাবে ঘুষ থেকে বাঁচায় আমি চিন্তা করলো যে এবার তো মনে হয় ঘুষ দিতে হবে ওবার হ্যাঁ, তো তখন তো ছিল পাঁচ টাকার ব্যাপার ছিল তো এখন তো যুগটা অন্যরকম হয়ে গেছে তখন সাতানব্বইয়ের দিকে পাসপোর্ট তো তখন যেহেতু আমি জামিয়া বুখারিতে পড়াই কিশনগঞ্জে পাসপোর্ট কলকাতায় দরখাস্ত না করে যদি আবার স্থায়ী ঠিক না পশ্চিমবঙ্গে কিন্তু আমি অস্থায়ীভাবে যেহেতু ওখানে আছি পাটনাতে দরখাস্ত করলাম আলহামদুলিল্লাহ কি যে আল্লাহর পক্ষ থেকে রামতি সিআরি তদন্তই হলো না যখন তদন্ত হলো না দুই মাস হয়ে যাচ্ছে আমি ভাবলাম যে কাম খারাপ মনে হয় পাসপোর্ট পাবো না হঠাৎ করে একদিন পাসপোর্টে সে হাজির দশ বছরের পাসপোর্টে সে হাজির আর কোন তদন্ত নেই কিছু নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাসপোর্টে তখন পাসপোর্ট ফর্মে স্থায়ী ঠিকানা দিতে হইতো অস্থায়ী ঠিকানা দিতে হইতো দুটোই দিয়েছি কিন্তু দিল পাসপোর্টে অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা করে দিয়েছে ভুল করে আমার ঠিকানা হয়ে গেছে আমার বাড়ি জামিয়াতুল লেমাম আল বুখারিতে আমার বাড়ির ঠিকানা হচ্ছে জামে জামিয়াতুল ইমাম বুখারি ইমাম বুখারি জামিয়াতে আমার বাড়ি ওই পাসপোর্টই চলছে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার পাসপোর্ট কেউ যা দেখে বাড়ি কথা জামে বুখারি জি জন্মস্থানে শুধু গ্রাম লিখা আছে আর ডিস্ট্রিক্ট লিখা আছে আল্লাহ তো বলছিলাম যে সুফান আল্লাহ এরকম দেশ যেসব দেশে আমরা বাস করি বুঝতে পারছেন আমরা যে ঘোষ ছাড়া কাজ হয় না তো সেটা ঘুষ নয় কিন্তু যদি নিজের অধিকার হাসিলের জন্য দিতে হয় ন্যায্য অধিকার আপনার হক কিন্তু পয়সা ছাড়া পাচ্ছেন না তাহলে ঘুষ নয় হারাম নয় জায়েজ কিন্তু অন্য কারো অধিকার হাসিলের জন্য যদি দেন যে ও না পেয়ে আমি পেয়ে যাই পয়সা পয়সা না দিলে ও পেয়ে যাবে আমি পাবো না কারণ আমি সিরিয়ালে নেই আমি কমজোর আমার কমজোরি দূর করব পয়সা দিয়ে তাহলে এটা হচ্ছে রাসুয়া এটা হচ্ছে হারাম এটা হচ্ছে লানতের কাজ বলছেন ভাষ্যকার আর রাসুয়া তুমিন কাবাইরের জন্য ঘুষ দেওয়া ঘুষ নেওয়া হচ্ছে কাবিরা গুনহা কেন কাবিরা গুনহা কারণ লিয়ান্না রসুল আল্লাহ আখেজা মুতিহা যে ঘুষ দেয় যে ঘুষ নেই উভয়ের ওপর রসুল উল্লাহ লানত অভিসম্পাদ করেছেন লানত যখন করা হয়েছে তার মানে কাবিরা গোনা কাবিরা গোনা ছাড়া লানত হতে পারে কাবিরা গোনার সংজ্ঞাই হচ্ছে এই রকম যেই গোনার জন্য আল্লাহ কি করেছেন হারাম শব্দ ব্যবহার করেছেন অথবা তার দণ্ডবিধান তার ক্ষেত্রে নাজেল করেছেন দুনিয়ার শাস্তি অথবা আখেরাতের জাহান্নামের শাস্তির ধমক দিয়েছেন কবরের জীবনের শাস্তির কথা উল্লেখ করেছেন অথবা লানত বা গজব উল্লেখ করেছেন কোন একটা এরকম যদি উল্লেখ থাকে তাহলে জানতে হবে যেটা কাবিরা গোনা জানতে হবে যেটা কাবিরা গোনা ওয়াকাদ আজমাল ওলামা আল্লাহ তাহারি মেহা সমস্ত আলমাদের ঐক্যমত এজমা রয়েছে যে ঘুষ নেওয়া দেওয়া হচ্ছে হারাম আচ্ছা ঘুষ তো হারাম হলো কিন্তু ঘুষ ছাড়া আর একটা জিনিস আজকাল মার্কেটে চলছে যেটাকে লোকেরা ঘুষ বলছে না কি বলছে বকশিস হাদিয়া বা বকশিস কি বলছে বকশিস বকশিস নেওয়া যায় জি কোন অফিসারের বকশিস নেওয়া যায় নয় কোন অফিসার বকশিস হাদিয়া নেওয়া উপঢৌকন নেওয়া যায় নয় জি হ্যাঁ বলছেন ওয়াহরম কবুল কাজী হাদিয়াতান কাজী জজ বিচারপতি যদি কি নাই হ্যাঁ হাদিয়া বকশিস নাই উপঢকন নাই তহরাম টাকা পয়সা দিল না কিন্তু সৌদি আরব থেকে একটা স্মার্টফোন একবার আইফোন নিয়ে চলে গেল লেটেস্ট আইফোন নিয়ে চলে গেল হ্যাঁ স্যার আপনার জন্য একটা গিফট নিয়ে এসছি কি এটা হাদিয়া না এটা রাসুয়া হারাম কারণ ওকে যদি এটা দিয়ে রাখেন যদি বিশেষ করে কেস চলে তাহলে তো উদ্দেশ্য ওইটাই আর না হইলে কমপক্ষে এর মাধ্যমে তার সাথে আমার একটা কি হবে গুড রিলেশন হবে ভালো একটা সম্পর্ক থাকবে যে কোনো সময় কাজে আসবে আমার এই উদ্দেশ্যে দাও সুতরাং কবুল করাও জায়জ নয় আর দেওয়াও জায়জ নয় অনিষ্ট দূর করা যদি উদ্দেশ্য থাকে জায়জ দেখেন একটা হচ্ছে অনিষ্ট কোনো ক্ষয়ক্ষতি করতে পারে কোনো জালেম তার ক্ষয়ক্ষতিকে থামানোর জন্য যদি কেউ দেয় তো এটা আবার যায় যেমন যে সব দেশে মুসলিম সংখ্যালঘু আর মুসলিম বা ইসলামের তারা ক্ষতি করছে কট্টরপন্থী কিছু আছে তাদের অনিষ্ট সারকে কমাবার জন্য দেওয়া যায় জি বরং এটা অলমোয়াল্লাফাত কলম জাকাতের যে মশরফ একটা আছে আটটার খাত আছে সেইটার ক্ষেত্রে আলমারা বলেছেন যে এটাও একটা ক্ষেত্র তার একটা হচ্ছে নিউ মুসলিম আর একটা হচ্ছে মুসলিম হয়ে যাবে দিলে আর একটা হচ্ছে মুসলিম হবে না কিন্তু মুসলিমদের চরম বিদ্বেষী শত্রু তার শত্রুতা একটু ঠান্ডা হবে ওর আগুনটাকে ঠান্ডা করার জন্য হ্যাঁ একটু চারা পানি দেওয়া যাই আছে হাদিয়া দেওয়ার ক্ষেত্রে এমনকি আপনার কোম্পানিতে চাকরি করছেন বসদেরকে হাতিয়া দেওয়া এটা অনেক অলমার বলেছেন জায়জ নয় বা ওদের বসদের নেওয়া জায়জ নয় যাদের হাতে আপনার বেতন বাড়ানোর ক্ষমতা আছে আপনার সুযোগ সুবিধা দেওয়ার ক্ষমতা আছে এইরকম সাথী বন্ধু কলিগ আছে অসুবিধা নেই তাদেরকে দিলে কারণ তাদের কাছ থেকে কিছু পাওয়ার এমন কিছু নেই যে হাতিয়ে দিলে কিছু পাবো কিন্তু যে ব্যক্তি দায়িত্বশীল সে আপনার অনেক কিছু করে দিতে পারে তাকে যদি গিফট দেন তার মানে সেখানে শয়তান ডুববে আপনার কলব শয়তান ডুববে যে এর মাধ্যমে কিছু পাবো আর ওর কলব শয়তান ডুববে কি হবে আপনার ক্ষেত্রে সে দুর্বল হবেই হবে আপনার ক্ষেত্রে দুর্বল হবেই হবে একজন আসেনি একদিন তার পাঁচ দিনের বেতন কেটে নিচ্ছে অনেক জালেম আছে অথবা কমপক্ষে সেই দিনের বেতন কেটে নিচ্ছে আর আপনি যেহেতু একটা গিফট দিয়ে রেখেছেন সেজন্য বলছে অসুবিধা নেই হাজা বাইনি ও বাইন একটা একটা বাক্য আছে ওদের বলছে এটা আমাদের মাঝে থাক সীমিত থাক আমি তুমি জান বাইরে কাউকে বলিও না কথা বোঝা গেছে তোমার স্যালারি কাটলাম না তুমি জানলে কাউকে বলিও না ছুটি চাইলেন ওমরার জন্য কাউকে ছুটি দেয় না আর গিফট দিয়ে রেখেছে অসুবিধা নেই তুমি কাউকে বলিও না চুপচাপ তুমি ওমরা চলে যাও বহু এইরকম আছে অফিসার আছে জানলেন যাইছ নয় তবে ওলামারা বলেছেন যে আগে থেকে দেওয়ার অভ্যাস ছিল তাহলে জায়েজ অসুবিধা নেই কারণ আগে থেকে আপনি দিতেন হাতিয়া দেওয়া নেওয়া আগে থেকে ছিল কারোর সাথে আর তারপরে সে একজন দায়িত্বশীল হয়ে গেছে একজনের সাথে আগে থেকে খাতির ছিল এখান থেকে কিছু হাতিয়া তোফা আগে নিয়ে যেতেন আর তারপরে আপনার এলাকার চেয়ারম্যান হয়ে গেছে মানে চেয়ারম্যান আর দেবো না জায়েজ আছে জায়েজ আছে কিন্তু অসৎ নিয়ত যেন না থাকে যে এইটা দিয়ে আমি তার কাছ থেকে কিছু আদায় করার চেষ্টা করবো হাদিস ইমাম আহমদ রাহমাহুল্লাহ বর্ণনা করেছেন এবং আরো চারটি কিতাব যে ইমাম ইবিন হাজার রহমতুল্লালের যে পরিভাষা ইস্তিলাহ যে আখরাজাহুল আরবাহ চারজন ইমাম বলতে কাকে বুঝিয়েছেন হ্যাঁ কার মনে আছে আবু দাউদ নাসাই তিরমিজি ইবিন বোখারি মুসলিম আর মুসনাদ আহমদ বাদ জি কিন্তু এখানে বলা হয়েছে ইমাম আহমদ বর্ণনা করেছেন আরবা আব্দুল বিন জুবাই রাজি আল্লাহ তালানহা থেকে বর্ণিত তিনি বলছেন যে রসুল্লাহ সাল্লাম ফায়সালা করেছেন ফায়সালা শুনিয়েছেন কি আন্নাল খাসমাইনে দুইজন পরস্পর বিবাদে লিপ্ত ব্যক্তি অর্থাৎ বাদী এবং বিবাদী বাদী এবং বিবাদী আন্নাল খাসমাইন দুইজনে ইয়াক ওদানে বসবে অথবা ইউক আদানে দুইজনকে বসানো হবে বেনায়াদাইল হাকেমে বিচারপতির সামনে গত সপ্তাহে এই জিনিসটা নিয়ে আলোচনা হয়েছিল তাই না কিন্তু হাদিসটা আসেনি দুজনকে সামনে বসাইতে হবে একজনকে সাইডে বসানো চলবে না যেমন এখানে এসে কোনো শেখ আসলে বসিয়ে দিচ্ছি কিন্তু যদি এটা যদি আদালত হয় ধরেন আদালতে ধরেন একজন শেখ বাদী আর বিবাদী আর একজন সাধারণ মানুষ শেখকে তো বক্তব্যের সময় এখানে বসাই কিন্তু হ্যাঁ আদালতে যদি বলি আর এটা শেখ আসেন আসেন এখানে বসেন একটা চেয়ার দাও জায়জ নাইট চলবে না জি হ্যাঁ চলবে না আল্লাহ এইগুলি শুধু মৌখিক কথাই থেকে গেছে আজকাল শুধু পড়ার জন্য পড়ার জন্য আর জানার জন্য থেকে গেছে এগুলির উপর আমল আজকাল হওয়ার সম্ভাবনা নেই আল্লাহ হেফাজত করেন কিন্তু সাহাবাই কেরাম সালাফগণ বাস্তবে আমল করে দিয়েছেন জি বাস্তবে আমল করে প্রমাণ করেছেন জি হ্যাঁ যতই সিনিয়র ব্যক্তি হোক না কেন যতই সিনিয়র সাহাবি হোক না কেন যেহেতু বাদী অথবা বিবাদী সুতরাং সামনে বসবে কাজের এরকম ঘটনা অনেকগুলি আছে সাহাবাই কালামদের আমলের জি রহ আবু দাউদ ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন হাদিসটি এবং ইমাম হাকিম সাহি বলেছেন কিন্তু আল হাকিম সহি বলেছেন অথবা তার তিনি যে বলেছেন যে আমার কিতাবে জানিয়েছি সহি এই জন্য সাহুল হাকিম অনেক সময় বলে দিয়ে থাকে আর এমাম হাকিম কোন হাদিসকে সহি বললেই যে সহি হবে এটাও জরুরি নয় এটা মনে রাখতে হবে কারণ এমাম হাকিম রহমতুল্লাহ আলাই সহি জয়ীফের হুকুম লাভার ক্ষেত্রে শিথিল ছিলেন মহাদেসিনদের কাছে হাদিসের কায়দা কানুন নিয়ে জাহে তাদিল কায়দা কানুনে যেসব আলোচনা হয়েছে যেসব কিতাবাদিতে তাতে উল্লেখ করা হয়েছে এমাম হাকিম জারহে তাদিলের সাবজেক্টে তিনি শিথিল ছিলেন অনেক মজহুলকে মজা তৌসিকুল মজাহিল করতেন অজ্ঞাত পরিচয় মজহুলকে তিনি শেখা বলে দিতেন নির্ভরযোগ্য বলে দিতেন যার ফলে শুধু একা যদি এমাম হাকিম কোন হাদিসকে সহি বলেন জরুরি নয় যে সেটা সহি হবে হতে পারে আবার নাও হইতে পারে তদন্ত করা লাগবে কিন্তু এমাম বুখারি রহমাল্লাহ যদি বলে দেন ইমাম বুখারি মধ্যমপন্থী ছিলেন সুতরাং তিনি যদি কোনো হাদিস সহি বলে দেন তো আলিবুল মাদিনী বলে দেন তাহলে সহি ইমাম আহমদ যদি বলে দেন তাহলে সহি সাধারণত সাধারণত সহি কারণ এরা মধ্যমপন্থী আবার কিছু ছিলেন একবারে শক্তপন্থী সামান্য ভুলের জন্য সামান্য দুর্বলতার জন্য হাদিস জয়ীব করিতেন বা ওকে একবার বলতেন অতরূপ তাদের ক্ষেত্রে বলা হয়েছে তাদের হুকুমটা যেহেতু বেশি কঠিন হয়ে গেছে সেই জন্য আরো মিলিয়ে দেখতে হবে অন্য অন্য আইমাইকরামরা তার সম্পর্কে এই রাবি বা ইহাদি সম্পর্কে কি বক্তব্য দিয়েছেন সবটা মিলিয়ে সমন্বয় করতে হবে এই ছিল হাদিসের কিছু যাতে তাদের কায়দা কানুন দিকে ইঙ্গিত মাত্র এই হাদিসকে এই জন্য আল্লাহ আসলাম রহমতুল্লাহ আলী জাইফ বলে আল হাদিস জাইফ তো বলেনি কিন্তু এতে দুর্বলতা আছে জি হ্যাঁ দুটোতে পার্থক্য আছে এর আগে বলেছি হাদিসটা জয়ীফ দুর্বল আর হাদিসে দুর্বলতা আছে এই দুটো কথায় পার্থক্য আছে না নেই জি আপনি দুর্বল কেন বলছে আপনি দুর্বল আর আপনার মধ্যে দুর্বলতা আছে পার্থক্য আছে তাই না কি পার্থক্য আছে দুর্বল মানে একবার নিশ্চিত দুর্বল হ্যাঁ আর দুর্বলতা আছে মানে সামান্য দুর্বলতা আছে সামান্য দুর্বলতা আছে দুর্বল নয় কিন্তু দুর্বলতা আছে হালকা দুর্বলতা আছে এটি আর কি এ হাদিস থেকে বোঝা গেল যে বাদী বিবাদীর মাঝখানে কি করতে হবে প্রত্যেকটি বিষয়ে সুবিচার করতে হবে এমনকি বৈঠকের ক্ষেত্রে বসানোর ক্ষেত্রে জি হ্যাঁ ফেয়াজ আল কাজাইয়াদি বসানোর ক্ষেত্রে ইমাম ইবনুল রহমতুল্লাহ বলছে বাইনাল বরাবর করে রাখতে হবে উঁচা নিচে করে একজনকে চেয়ারে আরেকজনকে নিচে একজনকে বেঞ্চে না এরকম একজনকে পেছনে একজনকে সামনে না মোটে না পাশাপাশি মুখামুখি সামনাসামনি রাখবে আলহামদুলিল্লাহ সৌদির আদালতে আপনারা গেছেন কিনা কেউ গেছেন গেছেন মাসাল্লাহ গেছেন তাহলে কি দেখেছেন বাদী সামনে বসে থাকে কিন্তু মানে পাশাপাশি বসে থাকে জি অনুবাদকরা সাইডে বসে কাজী এখানে বসে অনুবাদকরা সাইডে বসে মোতারজিম যদি কোনোদিন থেকে থাকেন আমরা যেমন গেছি তো আমরা সাইডে বসি এখানে আর তার আর যে বাদী বিবাদী যারা হ্যাঁ বা আসামি বাদী ওরা সামনে বসে আর সাক্ষীগুলো একটু দূরে ওইখানে বসে সাইডগুলোতে বসে থাকে সাক্ষীগুলো জি সাক্ষীর সত্যায়ন করার জন্য আবার সাক্ষী লাগে এটা জানেন কিনা হ্যাঁ জি তসদিক এমনকি ফোকাহ কেরামগণ বলেছেন ইয়াজেব বলছেন যে বাদী বিবাদীর মাঝখানে যেন সুবিচার কায়েম করে দেখার ক্ষেত্রে যদি এর দিকে একবার দেখে ওর দিকে একবার দেখে এর সাথে একবার কথা বলে ওর সাথে কথা বললো এর সাথে কথা বলেই যাচ্ছে ওর সাথে কথা বলেন না এই কথা বলার ক্ষেত্রে বসার জায়গার ক্ষেত্রে দখুল হেম আলী এবং দুইজন যে প্রবেশ করলো এই ক্ষেত্রে দুইজনকে একসাথে বাদী বিবাদী একসাথে নিয়ে আসবে একজনকে আগে থেকে বসিয়ে রেখেছে আর আরেকজনকে পরে নিয়ে আসছে অনেক পরে আগে থেকে তো বুঝে নিয়েছে যে কাম খারাপ যা করার করে ফেলেছো তাই না না না একসাথে দুজন আসবে বাদী বিবাদী এবং একজনের সাথে চুপি সারে কথা বলা কানে কানে কথা বলা হারাম একজন বাদী বিবাদের মধ্যে একজনের সাথে কানে কানে কথা বলছি হ্যাঁ নাজুয়া যেটা বলা হয় হ্যাঁ, না হারাম অথবা তাকে শিখিয়ে দিচ্ছে যে তুমি তোমার কথাটা এইভাবে পেশ করবে না যাইজ নাই অথবা যখন সে তার বয়ান দিচ্ছে তখন স্টেটমেন্ট হ্যাঁ, যখন দিচ্ছে তখন তাতে কি করে অ্যাড করছে অ্যাড করে দিব জানছে যে এটার সাথে এটা লাগিয়ে দিলে কি হয়ে যাবে বেঁচে যাবে বা হালকা হয়ে যাবে বিষয়টি হালকা হয়ে যাবে জি হ্যাঁ না যাই না অথবা তাকে শিখিয়ে দিছে যে তোমার দাবি দাবাটা কেমন করে পেশ করবে এইভাবে পেশ করবে যেমন উকিলরা উকিলদের কাজ তো এটা আপনি একটা কেস নিয়ে গেলে বলছে তুমি যেভাবে বলছো এইভাবে যদি আমি আদালতে পেশ করি তো তুমি হারবেই হারবে কি করতে হবে বলছে দাও তোমার কি ঘটনাটা দাও আমি সাজাচ্ছি আর সাজিয়ে কেসটা সাজিয়ে ফাইল করে তখন আমি তোমাকে শোনাবো এইভাবে সাজিয়েছি আর যেভাবে বলছি ওইভাবে তুমি বলবে কিন্তু সব পাঠ পড়িয়ে মুখস্থ করিয়ে দিয়েছে তারপরে রুজি হালাল হইতে পারে কি করে রুজি হালাল হবে কেসকে পুরো একবার সাজিয়ে দিচ্ছে হ্যাঁ সত্য কথাটাই যেইভাবে ঘটেছে সেইভাবে সেটাকে যদি হ্যাঁ, তার বিন্যাসটা তার তরতিবটা সুন্দর করে দেয় সেটা আলাদা কথা কিন্তু সামান্য একটু যদি কম করে বেশি করে তাহলে রুজি হারাম রুজি হারাম এদের তবে কোন কথা যদি পেশ করতে গিয়ে জরুরি তার জন্য পেশ করা কিন্তু পেশ করেনি হয়তো জরুরি পেশ করা পেশ করেনি এর উদাহরণ এখানে দিয়েছেন কাসারতে আকদিন একটা কোন কন্ডিশন লাগানো কোন আকদের ক্ষেত্রে অসাবাব ইরসিন অথবা কি কারণে কেউ উত্তরাধিকারী হবে ওয়ারেস হবে যে এই যে ধন সম্পদে ভাগ পাবে তো কি কারণে ওটা বলেনি তো তখন বলতে বলবো যে তুমি বলো যে তুমি কিভাবে ওয়ারেস হচ্ছ তুমি কে তার মৃত ব্যক্তির ইত্যাদি উদাহরণ একটা স্পষ্ট দিন দাম্মাম আদালতে আমার বড় মেয়ে যখন বিয়ে দিই তখন এমনকি মোহাম্মদেরও তো মোহাম্মদের বিয়েতে আমি মনে হয় যাইনি অন্যদেরকে পাঠিয়েছিলাম এইখানে আদালতে আর কি আমি যাইনি জরুরিও না যাওয়া আর কি কিন্তু মেয়ের বিয়েতে যাওয়া জরুরি কারণ ওলি লাগবে জি বাপের তো গিয়েছি তখন আমাকে কাজে জিজ্ঞেস করলো যে আপনি কোনো শর্ত লাগাতে চান আপনি কোনো শর্ত লাগাতে চান তাহলে আমাকে শিখিয়ে দিল আমার কিন্তু একেবারে খেয়ালে ছিল না যে এরকম কোনো শর্ত আমি লাগাতে পারি এসব খেয়ালে ছিলই না আসলে মাইন্ডে ছিল না বেখেয়াল ছিলাম কিন্তু স্মরণ করে দিল কাজ যে আপনি কোনো শর্ত লাগাতে চান যেমন আমি বললাম যেমন কি শর্ত বলছে যেমন শর্ত হচ্ছে যে কোন এক দেশে রাখবে সেখান থেকে অন্য দেশে নিয়ে যেতে পারবেন না শর্ত লাগাইতে পারেন আমার মেয়েকে এই দেশেই রাখতে হবে তুমি ইউরোপ নিয়ে যেতে পারবে না অথবা আমার একটাই মেয়ে বাংলাদেশে আমার কাছে আমার এখানে থাকবে বিদেশে নিতে পারবে না প্রবাসী নিতে পারবে না জানেন এরকম ঘটনা মোদিনা ইউনিভার্সিটির ছাত্র বাপের একটা মেয়ে বিয়ে করেছিল ইন্ডিয়ার বাপের একটা মেয়েকে বিয়ে করেছে আর তারপরে ওরা জীবনেও মেয়েকে ছেড়ে থাকেনি ছেলে মেয়ে বেশি নাই মনে হয় ওই একটাই ছিল অথবা একটা আরেকটা ছেলে আর অনেক ধনী মানুষ ও যখন বিদেশে নিয়ে আসবে বলছে না না না আমি মেয়ে পড়াবো না সুদের পড়াবো না হত ভাগা পাঠালো না তালাক করিনি তাহলে এই শর্তগুলি আগে লাগিয়ে নিলে তার দ্বন্দ্ব হয় না আগে দ্বন্দ্বের ঝগড়া শেষ জি হ্যাঁ তো শর্ত আর একটা শর্ত লাগানো যায় এই শর্তটা আপনাদের স্মরণ করে কারণ আপনারা অনেকে মেয়ের বিয়ে দেবেন শর্ত লাগানোর মধ্যেও বলো যেমন এ সেকেন্ড ম্যারেজ করতে পারবে না শর্ত লাগানো যায় কারণ সেকেন্ড ম্যারেজ করা যায় কোনো অজেব ফরজ নাই সুতরাং এই অধিকার আছে সৌদি আরবের মহাকামাতে গেলে আপনাকে জিজ্ঞেস করবে আর জিজ্ঞেস না করলে আপনি বলতে পারেন যে আমি একটা শর্ত লাগাতে চাইছি যে আমার মেয়ে থাকতে যেন অন্য কাউকে আর না বিয়ে করে অশান্তি হবে এই জন্য শর্ত লাগানো যায় আছে ও যদি মেনে নেয় ভালো এটা ব্যবসার মতো ব্যবসা আগে ব্যয় যেমন ব্যবসা বাণিজ্যের ঠিক তেমনই হচ্ছে আগে নিকা তো আমাকে জিজ্ঞেস করলো এইভাবে যে এরকম কোন শর্ত দিতে চান হ্যাঁ তারপরে নগদ মোহর না ধার মোহর এটাও একটা কিন্তু ওটা লিখিত আছে যে নগদ লিখে দেওয়া হয়েছে তো যাই হোক এরকম মেলা শর্ত হইতে পারে যখন বললাম যে না না ওইরকম কোনো শর্ত নেই চলো আল্লাহ ভরসা তো আল্লাহ কোনো শর্ত নেই যখন বলে বলা ইউজাদ শর্ত লিখিত যার কোনো শর্ত এখানে বিয়েতে কোনো কন্ডিশন নেই কিন্তু আপনি কন্ডিশন লাগাইতে পারেন যেমন কোন ব্যক্তির একটাই মেয়ে এখন জামাইকে ঘর জামাই করে রাখবে বাংলাদেশে কিন্তু ঘর জামাই থাকা খুব আইবের কথা মনে হয় দোষের কথা ঘর জামাই কেউ হয়ে যায় তো ওকে কাপুরুষ মনে করা কিন্তু শরীয়তে এমন কিছু নেই এমন কি আছে আরে ওর ছেলে সন্তান নেই বাড়িটা দেখাশোনা করতে হবে জমি জায়গায় দেখাশোনা করতে হবে পার্টির ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতে হবে ছেলেটাকে রাখবে অসুবিধা কোনো অসুবিধা নেই শরীয়তে সারান কোনো অসুবিধা নেই সুতরাং যেটা শরীয়তে সেটা সেটাকে আপনি মনে করেন যে এটা কাপুরুষের কাজ না না না কিছু না যে হালত এগুলো মূর্খামি তো <clears throat> এরকম ধরনের শর্ত লাগিয়ে দিল মেয়ে পক্ষ যে হ্যাঁ, আমার মেয়ে আমার বাড়িতেই থাকবে একটা মেয়ে আমার বাড়িতে থাকবে এবং জামাইকে আমার বাড়িতে থাকতে হবে শর্ত মানলে বিয়ে হবে না লিখিত হয়ে যাবে যাতে করে আগামীতে গিয়ে দ্বন্দ্ব না হয় আর লিখা না থাকলে ও বলবে যে না আমি বলেছিলাম কিন্তু এখন পারবো না তুমি যে বলেছিলে যে আমার বাড়িতে থাকবে তুমি এখন থাকতে চাও না কেন তুমি মেয়েকে নিয়ে যেতে চাও দ্বন্দ্ব শুরু হয়ে গেছে কিন্তু লিখা থাকলে তারা দ্বন্দ্ব করে পারবে না তাই না আদালতে বা যখন বিবাহ রেজিস্ট্রেশন হবে তখন এগুলো লিখে নাও ভালো এইসব শর্ত তো এইরকম কাজী বা জজ হাকিম শিখিয়ে দিতে পারবে যে এইরকম কিছু শর্তের সুযোগ আছে তুমি লাগাবে নাকি বলো পারে অ্যাক্সিডেন্টের ঘটনাগুলিতে এইরকম ক্ষেত্রে ধরেন হ্যাঁ, আছে কাজী বলবে যে তুমি এই ক্ষেত্রে তোমার এই সুযোগ সুবিধা আছে কি করবে তুমি কেসাসের ক্ষেত্রে কেসাস নেব না আমি মাফ করে দিলাম ও বেচারা জানে না যে কেসাস মাফ করলে দিয়াত পাওয়া যায় ও জানে না তখন কাজী শিখিয়ে দিতে পারে যে কেসাস মাফ করার পরে একটা স্তর হচ্ছে দিয়াত নেওয়া রক্তপণ নেওয়া নিবে নাকি পুরোটাই মাফ করবে তাহলে তিনটা স্তর একটা হচ্ছে পুরোপুরি মাফ করে দাও কেশাসও নেব না আর দিয়াতো নেব না আর একটা হচ্ছে কেশাসটা মাফ করলাম হ্যাঁ মৃত্যুদণ্ডটা মাফ করলাম কিন্তু আমি রক্তপণটা মাফ করলাম না তো এগুলো হয়তো অনেকে বুঝবে না সুতরাং কাজী যদি বলে দেয় তো যাইজ নয় যাইজ আছে কারণ এতে এমন কোনো হতো নেই বরং তাকে ক্ষতি থেকে বাঁচানো স্পষ্ট করে দেওয়া বিষয়গুলি তো এরকম ক্ষেত্রগুলিতে জায়েজ আছে কেন বলছেন বলছে যে ফালাহ আহিয়া সালান হো জরুরাতলি তাহারি দাওয়া এগুলি লিখে দিবে লিয়ানা লাই আলম আলিক অনেকে আছে বাদী বিবাদী এই বিষয়গুলি জানে না জানাবার জন্য ওয়ালিয়াত্তা কাজী ওয়াজুল হুকুম এবং কাজী করে ক্লিয়ার একটা দিতে এখানে আজকের আলোচনা শেষ হলো আলম মোহাম্মদ